আজ সানডে সাসপেন্সে প্রেমেন্দ্র মিত্র লেখা সবুজ মানুষ গল্পটা মন দিয়ে শুনুন গল্পের ফাঁকে ফাঁকে আপনার জন্য থাকবে প্রশ্ন ঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যেতে পারেন দারুণ একটা প্রাইজ গত সপ্তাহে কন্টেস্ট উইনারদের নাম ঘোষণা করা হবে আজকের গল্পের ঠিক শেষে সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M এ ইটস হট বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ গল্প পাঠে আমাদের বিশেষ অতিথি অভিনেতা বরুণ চন্দ্র নমস্কার আমি বরুণ চন্দ্র আজ আপনাকে পড়ে শোনাব দুটো ছোট গল্প দুটো গল্পেরই নাম সবুজ মানুষ গল্পগুলি লিখেছেন যথাক্রমে প্রেমেন্দ্র মিত্র এবং সত্যজিৎ রায় আকাশবাণীর সাহিত্য বাসন অনুষ্ঠানে এই গল্প দুটি ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে রাত আটটায় প্রচারিত হয়েছিল চারজন কল্পবিজ্ঞান গল্পকার লিখেছিলেন একই নামে চারটি গল্প অদৃশ বর্ধন দিলীপ রায়চৌধুরী প্রেমেন্দ্র মিত্র এবং সত্যজিৎ রায় শুরু করছি প্রেমেন্দ্র মিত্রর সবুজ মানুষ দিয়ে সবুজ মানুষ হ্যাঁ, হ্যাঁ সত্যি সবুজ মানুষ নাকি আছে সবুজ মানুষ বলা অবশ্য একদিক দিয়ে ভুল কারণ মানুষের মতো সবকিছু হলেও তারা পৃথিবীর মানুষ নয় আর তাদের গায়ের রঙ নাকি ফিকে সবুজ আপনারা কেউ সবুজ মানুষ নিশ্চয়ই দেখেননি দেখিনি আমিও দেখলে এই কাহিনী নাকি আমায় লিখতে হতো না চাক্ষুষভাবে সবুজ মানুষের রহস্য জানবার সুযোগ যাদের হয় তারা নিজেরাই নাকি নিশ্চিন্ন হয়ে যায় পৃথিবী থেকে হেরম্যান গিলের কথা বিশ্বাস করলে সবুজ মানুষের সাক্ষাৎ পরিচয় পাবার পর সে ছাড়া আর কেউ কোথাও রক্ষা পেয়েছে বলে মনে হয় না গিলের কাছেই সবুজ মানুষের অবিশ্বাস্য বিবরণ প্রথম শুনি মানুষটা নিজেই অদ্ভুত খাঁটি ইউরোপীয় নয় পূর্বপুরুষ বেলজিয়ামের ফ্লেমিশ অ্যালজেরিয়া তার জন্মভূমি সেখান থেকে সারা পৃথিবী অবশ্য সে টহল দিয়ে বেড়ায় তার নিজের দেশ বলতে আর কিচ্ছু নেই নিজেকে সে পৃথিবীর নাগরিক বলে ঘোষণা করে আর একটি মাত্র ব্রত নিয়ে জীবন কাটায় সেই ব্রত হলো পৃথিবীর সমস্ত দেশ ও রাষ্ট্রকে সবুজ মানুষের অস্তিত্ব ও তাদের আসন্ন ভয়ঙ্কর অভিযান সম্বন্ধে সচেতন করা বলা বাহুল্য এই ব্রততার নিষ্ফলই হয়েছে এ পর্যন্ত অবজ্ঞা অবহেলা আর উপহাস জুটেছে সর্বত্র তার ভাগ্যে সে কথা অবশ্য পরে জেনেছি প্রথম আলাপের সময় লোকটিকে একটু অদ্ভুত লাগলেও এমন একটা অবিশ্বাস্য গোপন রহস্য সে বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে ভাবতে পারিনি বেলজিয়ামের উত্তরে সমুদ্র তীরের কোলে ছোট্ট শহর কানক একটা সম্মেলনে সেখানে যেতে হয়েছিল সমুদ্রের ধারেই আমার হোটেল থেকে সমুদ্র তীরে একটু বেড়াতে গিয়েছিলাম সূক্ষ্ম মিহি প্রায় শুভ্র বালির বিস্তীর্ণ সমুদ্র তট পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা আবর্জনার একটা কণাও সেখানে নেই বললে হয় একটু বেলা হলেই প্রায় উলঙ্গ মেয়ে পুরুষ স্নানার্থীরা গায়ের রং রোদে তামাটে করবার লোভে সেখানে গড়া গড়া বালির উপর শয়ান হবে একটি দুটি ছাড়া সেরকম স্নানার্থীর আবির্ভাব তখনও ঘটেনি বেড়ানো সেরে হোটেলের দিকে ফেরবার মুখে দেখি সাগরতটের ওপর দিকে পাথরে মাথানো রাস্তা থেকে একটি লোক আমার দিকেই আসছে কাছাকাছি আসবার পর লোকটিকে একেবারে অচেনা মনে হলো না যেখানে আমাদের সম্মেলন হয় সেই ক্যাসিনোর বাইরে লোকটিকে যেন সকালে বিকেলে কয়েকদিন দেখেছি এবছরে সেপ্টেম্বরের মাঝামাঝিও শীত এ অঞ্চলে তেমন বেশি পড়েনি টপকোট ব্যবহার করার দরকার হয় না আমার মতো শীত লোকেরও এ লোকটির গায়ে কিন্তু সবসময় একটা বিমানান ঢলঢলে ওভারকোট দেখেছি বলেই এখন চেহারার সেই বেশ দেখেই তাকে চেনা লাগল লোকটি আমার দিকেই আসছে কিন্তু আমার জন্য না হওয়াই সম্ভব হয়তো নিজের খেয়ালে সমুদ্র তীরে বেড়াতে আসছে মনে করে তাকে পাশ কাটিয়ে যেতে গিয়ে থামতে হলো লোকটি দাঁড়িয়ে পড়ে আমাকে কি বলছে প্রথমে ফরাসি পরে ফ্লেমিশি বোধহয় ব্যবহার করলে দুইয়াতেই আমি সমান পণ্ডিত শুধু একটা শব্দ ইন্দে থেকেই মানেটা আন্দাজে বুঝলাম এখানে দোকানপাট পনেরো আনাই ফ্লেমিশদের ভারতবাসী হিসেবে সেখানে অনেকবার ইন্দে শব্দটা শুনেছি বুঝলাম আমি ভারতীয় কিনা জিজ্ঞেস করছে ইংরেজিতে সে কথা স্বীকার করে ফরাসি বা ফ্লেমিশ জানি না বললাম লোকটি একটু যেন অবাক হয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে বললে আমার সঙ্গে অত্যন্ত জরুরি একটা বিষয় সে আলোচনা করতে চায় আমি সামনের হোটেলেই থাকি সে জানে সেখানে নিজের ঘরে কিছুক্ষণ তাকে সময় দিলে সে বাধিত হবে বেশ একটু দ্বিধাতেই পড়লাম লোকটার পোশাক কিছুটা হা ঘরেদের মতো হলেও চেহারাটা গুন্ডা বদমাসের মতো নয় বেশ তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত মুখ রংটা ইউরোপীয় হিসেবে ময়লার দিকে দক্ষিণ ইউরোপে বিশেষ করে স্পেনে যেমন দেখা যায় কিন্তু চেহারা আমি কি বুঝি গায়ে পড়ে আলাপ করা সম্পূর্ণ অজানা একজন লোককে একেবারে নিজের কামরায় নিয়ে গিয়ে তোলা কি নিরাপদ লোকটির বা হঠাৎ আমারই খোঁজ খবর নিয়ে একেবারে আমার ঘরে গিয়ে আলাপ করবার মতো কি এমন জরুরি দরকার থাকতে পারে বিদেশে কত রকম জোচ্চোর ধাপ্পাবাজি আছে তার কিছু কিছু গল্প তো শুনেছি লোকটি কি মতলব নিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে আলাপ করতে চাইছে কি জানে শেষ পর্যন্ত কৌতূহলী অবশ্য জয়ী হল নিজের মনকে একটু স্তোক দেবার জন্য শুধু একবার বললাম আপনার কোনো পরিচয় আমার জানা নেই আমার সঙ্গে কি এমন দরকার থাকতে পারে বুঝতেই পারছি না সবই বুঝতে পারবেন আমার পরিচয়ও আপনাকে দেব একটু শুধু আমায় যদি সুযোগ দেন লোকটির মুখের ও গলার স্বরের ব্যগ্রতা অকপটই মনে হল আর আপত্তি না করে হোটেলে আমার নিজের ঘরেই নিয়ে গিয়ে তুললাম ঘরে ঢুকবার পরেই দরজাটা মনির ভেতরকার অস্বস্তির দরুন আর ভেজায়নি হোটেলের ফোনটার কাছে গিয়েও বসেছি সাবধানের মার নেই বলে লোকটি এসব কিছু লক্ষ্য বোধহয় করেনি সে তখন যেন নিজের কথা এক নিঃশ্বাসে বলবার জন্য ব্যস্ত প্রথমেই সংক্ষেপে নিজের পরিচয় দেওয়া সেরে সে যা বলেছে তাতে আমি একদম অবাক ঢোলা ওভারকোটের ভেতর পকেট থেকে একটা খামে ভরা কাগজের তাড়া বার করে ব্যাকুলভাবে জিজ্ঞাসা করেছে নিজের দেশের সেই সঙ্গে সমস্ত পৃথিবীর মানুষের ভালো তো আপনি চান এ কি আহম্মকের মতো প্রশ্ন হেসে বলছি কে না চায় না না এ কথার কথা নয় অধৈর্যের সঙ্গে বলেছে হেরম্যান গিল সত্যি সমস্ত পৃথিবীর নিদারুণ বিপদ ঘনিয়ে এসেছে পৃথিবীর শত্রুর চড়েরা ছদ্মবেশে ভয়ঙ্কর এক অভিযানের সুযোগ তৈরি করে দেবার জন্য সর্বত্র ছড়িয়ে পড়ে প্রতিদিন নানা জায়গায় নানাভাবে সর্বনাশা সব কাণ্ড ঘটাচ্ছে পৃথিবীর লোক এখনো এদের শয়তানি সম্বন্ধে অচেতন নির্বিকার মানুষের সব রাষ্ট্র ও দেশ নিজেদের ঝগড়াতেই মত্ত কিন্তু তাদের সজাগ করতেই হবে এই কাগজগুলো সেই জন্যই আপনাকে দিচ্ছি লোকটি কি সত্যি উন্মান নাকি একটু অস্বস্তির সঙ্গেই তাকে লক্ষ্য করে বললাম এসব আপনি কি বলছেন কি বলছি এই কাগজটায় একটু চোখ বুলোলেই বুঝতে পারবেন খাম থেকে একটা টাইপ করা কাগজ বার করে সে আমার হাতে দিল কাগজটা ইংরেজিতে টাইপ করা তাড়াতাড়ি একবার চোখ বুলিয়ে একটু বিরক্তির সঙ্গেই বললাম এগুলো তো সব পৃথিবীর নানা দুর্ঘটনার তালিকা কোথায় সার্গোসা সাগরে পরপর জাহাজডুবি হয়েছে কোথায় পেরু ও ফ্লোরিডা উপকূল সমুদ্রে অবিশ্বাস্য মাছের মরক দেখা দিয়েছে কোন দেশে প্রায় বিনা কারণে জাতিবিদ্বেষের বিস্ফোরণ গৃহযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই ধরনের ঘটনা তো পৃথিবীতে হামেশাই ঘটছে ঘটছে আপনা থেকে নয় বলেছে গিল কে ঘটাচ্ছে তাহলে উপহাসে সুরে বলেছি শত্রুর চরেরা পৃথিবীর শত্রুটা কে সবুজ মানুষ ছাড়া আর কোনো নাম তাদের জানি না প্রায় কম্পিত গলায় বলেছে গিল আমার তবু হাসি পেয়েছে তার কথায় বলেছি সবুজ মানুষ আবার কোথাকার তা জানি না গিলের গলা গম্ভীর তবে মানুষের মতো চেহারা হলেও তারা মানুষ নয় অন্য কোনো গ্রহের জীব মানুষের ছদ্মবেশে তারা আমাদের মধ্যে থাকে শুধু গায়ের রং তাদের ফিকে সবুজ যেখানে যেমন মানায় সেরকম সাদা কালো হলদে ছোপ লাগিয়ে তারা মানুষ সেজেই পৃথিবীর সব দেশে পঞ্চম বাহিনীর কাজ করছে হেরমান গিলের কথা শেষ হলে বিদ্রুপেশ্বরেই বলেছি এই ভয়ঙ্কর গোপন রহস্য শুধু আপনি একলাই জেনেছেন একলা আমি নয় জেনেছে হয়তো অনেকেই কিন্তু যারা জেনেছে তারা কেউ টিকে নেই আমি একমাত্র এখনো আছি কিন্তু আমার পেছনে তারা নেকড়ের মতো লেগে আছে কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি এবার একটু করুণা নিয়েই বলেছি অনেক কিছু পারেন এই সমস্ত বিবরণ আর প্রমাণ আপনি আপনার দেশে গিয়ে রাষ্ট্রের যারা নেতা তাদের কাউকে দেখান হয়তো তাদের কারো টনক নড়তেও পারে আমি সব জায়গায় হাস্যাস্পদ হয়েছি আপনি হয়তো হবেন না হাত বাড়িয়ে আমায় খামটা দিতে গিয়ে গিল হঠাৎ যেন সিঁটিয়ে গিয়েছে ওদিকের একটি কামরার বোর্ডার আমার দরজার সামনে দিয়েই লিফট থেকে উঠে যেতে যেতে একবার শুধু স্বাভাবিকভাবেই এই ঘরটার দিকে চেয়ে গেছেন তাতে সিঁটোবার কি আছে জানি না নেহাত শান্ত সৌম্য চেহারার প্রৌঢ় একজন ভদ্রলোক কালই সবে এই হোটেলে এসেছেন জানি গিল যেন ভূত দেখবার মতো আতঙ্কে হঠাৎ খামটা আবার টেনে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলেছে আজ এটা আমার কাছে থাক বুঝেছেন কাল কাল ক্যাসিনোতে যাবার পথেই এটা আপনাকে দেব কথা শেষ করতে না করতে গিল ঘর থেকে বেরিয়ে লিফটের জন্য পর্যন্ত অপেক্ষা না করে ঘোরানো সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নেমে গিয়েছে পরের দিন তার দেখা অবশ্য পাইনি একটা খটকা না লাগলে লোকটাকে উন্মাদ ভেবেই ব্যাপারটা মন থেকে মুছে ফেলে দিতে পারতাম দিন দুই বাদে স্থানীয় খবরের কাগজে সমুদ্রে ডুবে মরা একটি লোকের ছবি বেরিয়েছে মৃত মুখের ছবি তবু মনে হয়েছে ছবিটা যেন হেরম্যান গিলেরি আমার প্রতিবেশী বোর্ডারটিও তার আগে হোটেল ছেড়ে গেছেন দুটি ঘটনার সম্বন্ধ নিশ্চয়ই কাকতালীয় তবু মনে হয়েছে সবুজ মানুষের কথা কি একেবারেই আজগুবি না আরও কেউ কোথাও সত্যি এ রহস্যের সন্ধান পেয়েছে শুনছিলেন সবুজ মানুষ রচনা প্রেমেন্দ্র মিত্র সানডে সাসপেন্সে সত্যজিৎ রায়ের লেখা সবুজ মানুষ নিয়ে আরও একবার হাজির হবেন বরুণচন্দ্র আর কিছুক্ষণের মধ্যেই